ভণ্ডদের কাণ্ড দেখে গায়ে ওঠে জ্বর ভণ্ডদের কাণ্ড দেখে গায়ে ওঠে জ্বর বারোটা বাজবে রে তোর কবরের ভেতর ভণ্ড বারোটা বাজবে রে তোর কবরের ভেতর ভণ্ডদের কাণ্ড দেখে গায়ে ওঠে জ্বর ভণ্ডদের কাণ্ড দেখে গায়ে ওঠে জ্বর বারোটা বাজবে রে তোর কবরের ভেতর ভণ্ড বারোটা বাজবে রে তোর কবরের ভেতর নামাজ পড়ে না রোজাও রাখে না নামাজ পড়ে না না গায়েতে আছে লাল খানা কাপড় ভণ্ডদের কাণ্ড দেখে গায়ে ওঠে জ্বর ভণ্ডদের কাণ্ড দেখে গায়ে ওঠে জ্বর বারোটা বাজবে রে তোর কবরের ভেতর ভণ্ড বারোটা বাজবে রে তোর কবরের ভেতর দাঁত মাজে না গুছল করে না মুছ কাটে না বছর মাঝে দাঁত মাজে না গুছল করে না মুছ কাটে না বছর মাঝে সারা শরীরে দুর্গন্ধ তার সারা শরীরে দুর্গন্ধ তার বেলা খুলু পের নাই কোনো খবর ভণ্ডদের কাণ্ড দেখে গায়ে উঠে জোর ভণ্ডদের কাণ্ড দেখে গায়ে উঠে জোর বারোটা বাজবে রে তোর কবরের ভেতর ভণ্ড বারোটা বাজবে রে তোর কবরের ভেতর মুড়ি দিবানায় বুকালুকে দের মুরগি খাওয়ার আশাতে মুড়ি দিবানায় বোকা মুরগি খাওয়ার আশাতে পাগল দেরাও মুরগি পালে পাগল দেরাও মুরগি পালে বাবার নামে নিজ ঘরের ভেতর ভণ্ডদের কাণ্ড দেখে গায়ে ওঠে জল ভোর ভণ্ডদের কাণ্ড দেখে গায়ে ওঠে জোর বারোটা বাজবে রে তোর কবরের ভেতর ভণ্ড বারোটা বাজবে রে তোর কবরের ভেতর সন্তানের আশায় মহিলারা যায় ভণ্ড পীরের মাজারে সন্তানের আশায় মহিলারা যায় ভণ্ড পীরের মাজারে ধুকার জালে হাসিয়ে ওদের ধুকার জালে হাসিয়ে তাদের নিয়ে বসায় তার গাজারি আসর ভণ্ডদের কাণ্ড দেখে গায়ে ওঠে জ্বর ভণ্ডদের কাণ্ড দেখে গায়ে ওঠে জ্বর বারোটা বাজবে রে তোর কবরের ভেতর ভণ্ড বারোটা বাজবে রে তোর কবরের ভেতর নারী নিয়ে ফুর্তি চলে ভণ্ড বাবার দরবারে নারী নিয়ে ফুর্তি করে ভণ্ড বাবা তার দরবারে নেই কে বিবেক ভণ্ডের আশিক নাই কে বিবেক গাজাখুরকে কেমন করে পীর হয়ে রে তোর ভণ্ডদের কাণ্ড দেখে গায়ে ওঠে জ্বর ভণ্ডদের কাণ্ড দেখে গায়ে ওঠে জ্বর বারোটা বাজবে রে তোর কবরের ভেতর ভণ্ড বারোটা বাজবে রে তোর কবরের ভেতর শোনো রে মুসলমান করোনা অভিমান সত্য কথা বইলা যায় শোনো রে মুসলমান করোনা অভিমান সত্য কথা বইলা যায় যারা ভণ্ড পীরে পীরের দুর্যোখের দূষর ভণ্ডদের কাণ্ড দেখে গায়ে ওঠে জোর ভণ্ডদের কাণ্ড দেখে গায়ে ওঠে জোর বারোটা বাজবে রে তোর কবরের ভেতর ভণ্ড বারোটা বাজবে রে তোর কবরের ভেতর নামাজ পড়ে না রোজাও রাখে না নামাজ পড়ে না রোজাও রাখে না গায়েতে আছে লাল খানা কাপড় ভুন্ডোদের কাণ্ড দেখে গায়ে ওঠে জ্বর ভুন্ডোদের কাণ্ড দেখে গায়ে ওঠে জ্বর বারোটা বাজবে রে তোর কবরের ভেতর ভণ্ড বারোটা বাজবে রে তোর কবরের ভেতর ভণ্ড বারোটা বাজবে রে তোর কবরের ভেতর